আবু সাইদ খুদ্রি রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে একদা আমি ঘুমিয়েছিলাম দেখতে পেলাম অনেক লোককে আমার সামনে উপস্থিত করা হলো তাদের গায়ে জামা ছিল কারো কারো জামা এত ছোট ছিল যে কোনোভাবে বুক পর্যন্ত পৌঁছেছে আর কারো জামা এর থেকেও ছোট ছিল আর উমর আদিল্লাহ তাল্লাহ্নকেও আমার সামনে পেশ করা হলো তার শরীরে এত লম্বা জামা ছিল যে সে জামাটি হেঁচড়িয়ে চলছিল সাহাবায় কেরাম বললেন হে আল্লাহ রসুল আপনি এ স্বপ্নের কী তাবির করলেন তিনি বললেন দিনদারি